বিদায় বিদায় নীল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নীল কত শত বন্ধু আমার তাদের লাগি কত মায়ের চোখে তাদের লাগি কত মায়ের চোখে ঝরছে অশ্রুতি বস জমি বিদায় বিদায় বিদায় বিদায় নীল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নীল কত শত বন্ধু আমার জিহাদি না বুকে নিয়ে এসেছিল ওরা খোদার পথে চিহাদি পেরোনা বুকে নিয়ে এসেছিল ওরা খোদার পথে যায়নি ফিরে আর মায়ের বুকে যায়নি ফিরে আর মায়ের বুকে দিয়েছে পারি তারা পর পারে বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার তাদের লাগি কত মায়ের চোখে তাদের লাগি কত মায়ের চোখে ঝরছে অশ্রু দিবস জামি বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার কোনো অপরাধ ছিল না ওদের দয়া মায়া নাই কি জালিম তোদের কোনো অপরাধ ছিল না ওদের দয়া মায়া নাই কি জালিম তোদের গুলির উপর গুলি ছুর ছোতরা গুলির উপর গুলি ছুর ছোতরা কত মায়ের বুক করেছ খালি বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার তাদের লাগি কত মায়ের চোখে তাদের লাগি কত মায়ের চোখে ঝরছে অশ্রু দিবস যাবি বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার তেরো দফা দাবি ছিল মুসলমানের মানে নিদালালই খ্রিস্টানের তেরো দফা দাবি ছিল মুসলমানের মানে নিদালালই খ্রিস্টানের ভিনদেশিদের মুখে ফুটাতে হাসি ভিনদেশিদের মুখে ফুটাতে হাসি সজাতির বুকে তারা করছে গুলি বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আবার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার তাদের লাগি কত মায়ের চোখে তাদের লাগি কত মায়ের চোখে ঝরছে অশ্রু দিবস যাবি বিদায় বিদায় বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার বিদায় বিদায় নিল কত শত বন্ধু আমার আল্লাহর পবিত্র ভূমিতে আল্লাহর হুকুম চলবে না কার হুকুম চলবে না এই পবিত্র ভূমিতে একমাত্র আল্লাহর হুকুমেই চলবে অন্য কারো হুকুম নয় আল্লাহর এই পবিত্র ভূমিতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে লাখ লাখ মুসলমান আজ রাজপথে এটা কি তাদের অপরাধ যদি তাই না হয় তাহলে কেন শত শত ঘুমন্ত মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো